السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال رسول الله صلى الله عليه وسلم تتم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف রাহুল বুখারি মুসলিম ফজরের সালাতের পর সালাম সম্পর্কে দার্সে কোরআন সুরান্নর আয়াত নম্বর তিরিশ আয়াত নম্বর আঠাশ আমরা সালাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের নিকটে আমাদের জরুরি অনুরোধ মানুষ মাত্র প্রয়োজন থাকতে পারে আপনি আপনার চলাচল হাটবাজার এসব প্রয়োজনীয় কাজগুলিকে প্রয়োজনীয় মনে করিয়েন না এখানে এসেছেন দুই দিনের জন্য কিছু কোরআন হাদিস শুনতে এটা সফর কিছু কষ্ট হবে এ কথাই ঠিক আপনি কষ্টকে মেনে নিয়েই এসেছেন কাজেই আপনার রাস্তায় চলাচল করা হবে শয়তানের সহযোগিতার কাজ আর শুয়ে থাকা হবে অলসতা সালামের পরে আমি বাজারে রাস্তায় চলে আসলাম কেন বলতে পারেন আল্লাহ তালা বলছেন সুরান নাস একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান যে আমাকে মুখে বলে মন্দ কাজে চলো সে হলো মানুষ শয়তান সালামের পরেই যে বলল চলো একটু ঘুরে আসি এ হলো মানুষ শয়তান আর অন্তরে বলল আচ্ছা একটু বাহির থেকে ঘুরে আসি এ হলো জিন শয়তান আল্লাহ তালা বলছেন মিনাল মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই মানুষ শয়তান জিন শয়তান আল্লাহ তালা বলছেন খোলাখলি ভুল পথে ডেকে নিয়ে যায় যে যাকে দেখা যায় সে হলো মানুষ শয়তান আর দেখা যায় না এ হলো জিন শয়তান সালামের পরে একজন বলছে চলো রাস্তা একটু ফিরে আসি অনেক কষ্ট করেছি এ হলো মানুষ শয়তান অন্তরে বলল চলো একটু ঘুরে আসি এ হলো জিন শয়তান কষ্ট হবে সফরে এ কথাই ঠিক মেনে নিয়ে এসেছেন অত রাস্তায় চলাচল করা লাগে কেন এই ছেলে এদিকে তোমরা লক্ষ্য করো আশেপাশে কোনো মানুষ কোনো ছেলে চলাচল করবে না তোমরা যারা দায়িত্ব পালন করছো কঠোরভাবে পালন করো এখন কোনো মানুষ রাস্তায় যেতে পাবে না আপনারা এসেছেন এখানে দিনই আলোচনা শুনতে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে চলতে হবে এখানে একমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের গতিনীতিকে পালন করার প্রাণ করে চেষ্টা করতে হবে এসব পায়খানা ব্যতীত ইচ্ছা মতো যেখানে সেখানে যাওয়া আপনার জন্য আদৌ ঠিক নয় শুনুন ইসলাম মানে জানা প্রত্যেকটা কাজ জেনে করতে হয় এর নাম ইসলাম যেটা আপনি জানেন না সেটা হলো জাহেলিয়ত জাহেলিয়তকে ঠেকাতে এসেছে ইসলাম আপনি এসেছেন এখানে করোনা দি শুনতে না বউ নিয়ে বাজার ঘুরতে বউ নিয়ে বাজার ঘোরা হলো জাহেলিয়ত প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরা হলো জাহেলিয়াত এখানে বসে কোরআন আদি শুনতে হবে পেশাব পায়খানা ব্যতীত এর নাম ইসলাম ইসলাম মানে জানা চলন্ত একটা নীতি ছিল তার নাম জাহেলিয়াত ইসলাম এটা সেটাকে আঘাত করে দূর করতে চায় ইসলাম মানে জানা ইসলামের অপর নাম জানা যদি চ আমরা জানি যে ইসলাম মানে শান্তি হ্যাঁ ঠিক জানলে হয় শান্তি না জেনে শান্তি হয় না জানেনই না কোনটা শান্তি আর কোনটা অশান্তি আপনি কি দিয়ে বুঝবেন অতএব যখন তখন ইচ্ছা মতো ঘোরার চেষ্টা করি আমরা ঠিক নয় বলতে পারেন আল্লাহর নবী যখন তখন বলতেন আল্লাহ আজ কাসল আল্লাহ আমি অপারগতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আর অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা কি জিনিস এত কেন তিনি আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে অলসতা দিও না আল্লাহ তুমি আমাকে অলসতা দিও না আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস আল্লাহর নবী এতবার বলছেন কেন সালাম ফিরার পূর্বে বলেন পরে বলেন শুইতে বলেন চলতে বলেন যখন তখন বলেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস এই যে আপনি শুয়ে আছেন এটা হলো অলসতা এই যে আপনাকে ভালো লাগে না এটা অলসতা এই মন চায় না এটা করতে এটা অলসতা অলসতার অপর নাম ধ্বংস অলসতার অপরণ ধ্বংস অলসতা আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে যে ছেলে বেশি সয় পড়াশোনা করতে পারে না ওর পরীক্ষায় ফেল ও অলস অলস মানুষের জীবনে সর্ব ধরনের ক্ষতি ডেকে আনবে সবসময় প্রস্তুত মহতারাম আমির জামাত কে না দেখার আগে না আসার আগে আমি মনে করতাম যে যারা খুব বেশি পড়ে তাদের মধ্যে আমি একজন যখন এখানে আসলাম তখন দেখি আমার মতো জন যত পড়েন মোতারাম আমির জামাত একাই তত পড়েন আমি এটা অনুমান করছি এবং সব সময় প্রস্তুত উনিও মাঝে মধ্যে বলেন যে অলসতা নেই অলসতা কি জিনিস সবসময় প্রস্তুত অলসতা হচ্ছে ধ্বংসের মুখ এদিক ছেড়ে দিলাম আল্লাহ নবী এতবার বলবেন কেন সকাল সন্ধ্যা চলাফেরা সব সময় আল্লাহ তুমি অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি অলসতা থেকে বাঁচাও অলসতা কোনো চোখ অলসতা কোনো ডাকাত অলসতা কোনো সুদ অলসতা কোনো ঘুষ অলসতা জেমা এগুলো তো কিছু নয় অলসতার ব্যাপারে আল্লাহ রসুল এত সতর্ক কেন অলসতাই হচ্ছে ক্ষতির মূল অলসতাই হচ্ছে ধ্বংসের মূল এই জন্য আল্লাহ রসুল এইভাবে অলসতা থেকে পরিত্রাণ চাইতেন সালামের পরে প্রথম জিকির আল্লাহ আকবর দ্বিতীয় জিকির আস্তাফিরুল্লাহ তৃতীয় আল্লাহ সালাম ইকরাম এই পর্যন্ত বলার পূর্বে কেউ উঠতেও পাবে না কথা বলতেও পাবে না অন্তত এই পর্যন্ত যেতে হবে এরপরে অনেক আছে মুগরিবনে শোভা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد সাবান রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল সালামের পরে বলতেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله وله الحسنة لا إله إلا الله مخلصين له الدين নদাপাড়া গেলে বসার জায়গা না হলে কষ্ট হবে কে এটা বলছে এই ঠেকাচ্ছে কে এর নাম ভীরুতা ভীরুতা কি জিনিস যার থেকে আল্লাহ রসুল পরিত্রাণ চাইতেন প্রথম বাক্যে বলছেন আল্লাহ তোমার কাছে আমি ভীরুত থেকে পরিত্রাণ চাচ্ছি এখন সকালে সকালে এই মাঠে যাব না মসজিদে থাকি মাদ্রাসায় থাকি তাহলে একটু শান্তিতে থাকা যাবে বাড়ি তো শান্তির জায়গা বউ আছে ছেলে মেয়ে আছে এখানে এসছেন কেন অত শান্তি কিসের এটা হলো আপনার ভীরুতা আল্লাহ রসুল বলছেন আল্লাহ কৃপণতা কৃপণতা কি জিনিস কৃপণতা অবশ্যই কিছু খারাপ যার কারণে আল্লাহ রসুল কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন কৃপণতা অবশ্যই কিছু খারাপ যার থেকে আল্লাহ রসুল পরিত্রাণ চাইতেন তিনি বলছেন অজবে কামিনাল আমি কৃপণতা থেকে পরিত্রাণ চাচ্ছি দশ টাকা দান করতে চাচ্ছেন আবার থেমে গেলেন এটাকে এটার নাম কৃপণতা আল্লাহ রসুল বলছেন মানুষের ধ্বংসের তিনটা পথ তিনটা কাজ করলে মানুষ ধ্বংস হয় তার একটা হচ্ছে সহমতা যেই কৃপণতাকে মেনে নেওয়া হয় যে কৃপণতাকে মেনে নেওয়া হয় কৃপণতাকে মানুষ মেনে নেয় কি করে ফকিরটা সাহায্য চাইলো ছেলে মেয়ের জন্য তার দিকে নানান কিছু বলে তাকে ধমক দিয়ে দূর করে দেওয়া হলো তাকে দশটা টাকা দিতে হবে এটা হলো কৃপণতা এই কৃপণতাকে মেনে নেওয়া হলো যে কৃপণতাকে মেনে নেয় তার ধ্বংস সুনিশ্চিত দুই ও মোত্তাবন প্রবৃত্তিকে যে মেনে নেই তার ধ্বংস প্রবৃত্তিকে যে মেনে নেই তার ধ্বংস প্রবৃত্তিকে যে মেনে নেই তার ধ্বংস প্রবৃত্তি কি জিনিস সালাম ফিরার পরে একটু মন চাচ্ছে বাহির থেকে ঘুরে আসি এর নাম প্রবৃত্তি সালাম ফিরার পরে একটু মন চাচ্ছে একটু ঘুমিয়ে নি এর নাম প্রবৃত্তি সকালে উঠে দাড়িটা একটু ভালো করে চাঁচার ইচ্ছা হচ্ছে এর নাম প্রবৃত্তি একটু বাজার থেকে ঘুরে আসি নারী দেখা হবে এর নাম প্রবৃত্তি তাখুন নিচে একটু প্যান্ট রাখি কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এর নাম প্রবৃত্তি বুঝতে পারেন না মনে যেটা চাই এর নাম প্রবৃত্তি মনে যেটা চাই এর নাম প্রবৃত্তি মনে যেটা চাই সেটাই শয়তানের কাজ মনে যেটা চাই সেটার সেটাই হচ্ছে শয়তানের কাজ ইসুফ আলাহ ইসলাম বলছেন আত্মা আমাকে পাপের আদেশ করে আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে আকল বিবেক মানুষকে ভালো কাজে যেতে বলে আত্মা মানুষকে পাপের কাজ করতে বলে মানুষের ভিতরে সবসময় দুইটা জিনিস বিরাজ করছে একেবারে মারামারি যুদ্ধ লেগে আছে একটার সাথে আর একটা একটার নাম আকল আর একটার নাম নাফস একটার নাম আকল আর একটার নাম নাফস আকল বলছে এটা অপছন্দ আত্মা বলছে এটা করতেই হবে কে জয় হয়ে দেখা যাবে যদি অন্যায়টা করে ফেলেন আত্মা জয় হলো যদি না করেন তাহলে বিবেক জয় হলো সবসময় দুটা জিনিস মানুষের ভিতরে কাজ করে আল্লাহ রসুল বলছেন ধ্বংসের তিনটা পথ তার হচ্ছে একটা প্রবৃত্তির অনুসরণ আর আরেকটা ধ্বংসের পথ হচ্ছে আত্ম অহংকারী অহংকার যে অহংকারী করে যে অহংকারী ব্যক্তির পরিত্রাণ নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন অথর্ব অচল অকেজ বয়স আল্লাহ তুমি আমাকে দিও না যে বয়সে অন্যজন ধরে পেশাব পায়খানায় নিয়ে যাবে এরকম বয়স আল্লাহ তুমি আমাকে দিও না ছেলে মেয়ে বউ স্ত্রী ধরে পেশাব পায়খানায় নিয়ে যাবে এই বয়স তুমি আমাকে দিও না ওর আগেই তুমি আমাকে দুনিয়া থেকে নিও তুমি দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও কবরের থেকে বাঁচাও ফেতনা আর কবরেরটা খুবই জটিল কবরেরটা খুবই জটিল কবর বড় বিপদ তুমি আত্মার পরিশুদ্ধি দিয়ে থাকো তুমি এই আত্মার অভিভাবক তুমি উত্তম অভিভাবক اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها আল্লাহ এমন বিদ্যে দিও না যে বিদ্যা আমাকে উপকার করে না আল্লাহ তুমি এমন আত্মা দিও না যে আত্মা পরিতৃপ্তি লাভ করে না এত চা খেতে যাই যেতে হচ্ছে কেন এত নাস্তা করতে যেতে হচ্ছে কেন খুব বেশি খেতে হবে এত খাওয়া লাগছে কেন ওই আত্মা দিও না যে আত্মা পরিতৃপ্তি লাভ করে না আজকে সব খেয়ে নেবেন একবার বড়ই নিচ্ছেন একবার বিস্কুট কিনছেন একবার চানাচুর কিনছেন পিকনিকে আসা হয়েছে নাকি নিজেকে ভুল পথে নিয়ে যায় না সবাই আমরা মানুষ মানুষ মানে যার হিতাহিত মানবিক জ্ঞান আছে বিবেচনা করে চলার চেষ্টা করি আল্লাহ নবী বলছেন ওই আত্মা দিও না যে আত্মা তৃপ্তি লাভ করে না ওই দোয়া করি না যেন যেই দোয়া কবুল হয় না ওই দোয়া করি না যেন যেই দোয়া কবুল হয় না যদি আগের অংশগুলো মনে না থাকে তাহলে এই অংশটুকু বলার চেষ্টা করবেন আল্লাহ ইন্নি আউজবেকা মিন ইলমিন লা ইয়ানফা অমিন কালবিন লা একসা অমিন নফসিন লা তাসদা অমিন দাওয়াতিন লা ইস্তাজবুল্লাহা এই দোয়া পড়তে হবে যে কোনো দোয়ার বইয়ে পাওয়া যায় এরপরে আল্লাহ রসুল পড়তেন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস এরপরে তিনি আয়াতুল কুরসি পড়তেন তিনি বলেন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে সে জান্নাতে চলে গেছে কিন্তু তাকে ঠেকিয়ে রেখেছে মরণ মরলেই যাবে ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে ওকে জান্নাতে যেতে ঠেকে রেখেছে তার মরণ ও মরলেই জান্নাতে যাব আল্লাহ রসুলের কথা বলছে এরপরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শেষে লাহ ইল্লাল্লাহ হামদু আলা কাদির নইলে আর এই দিয়ে হয়ে যাবে বলছেন কারো যদি বড় থেকে বড় পাপ থাকে কারো যদি সাগরের সমান সাগরের ফেনার সমান পাপ হয়ে থাকে আর তেত্রিশ তেত্রিশ তেত্রিশ আর এই শাহাদাত কালেমা যদি পড়ে তাহলে তার সব পাপকে ক্ষমা করা এগুলো তাসবি তাহলিল সালামের পরে জরুরি আপনি চেষ্টা করুন সালাম পর্যন্ত ছিল চুপে চুপে দোয়া এখন হলো জিকির অত রাস্তাঘাটে চলাচল বন্ধ করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তোমরা এসব এর এই খুব কঠোরভাবে দায়িত্ব পালন করো কোনো মানুষ এমনি চলাচল করতে পাবে না এটা একটা দিনই বৈঠক কারো ব্যক্তিগত এভাবে স্বাধীনতা থাকা ঠিক নয় আল্লাহ রাসুল যখন কথা বলতেন তখন তিনি বলতেন তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো তিনি সবকে বসিয়ে ধীর স্থিরতার সাথে কথা বলতেন আমরা এখানে আল্লাহ রসুলের কথা বলবো আর মানুষ রাস্তায় হাঁটবে কথাকে মূল্যায়ন করবে না ইচ্ছা মতো ঘুরে বেড়াবে এমনটা হয় না এটা ঠিক নয় চুপচাপ বসে থাকতে হবে আল্লাহ রসুল কথা বললেই সবাকে চুপচাপ বসার জন্য বলতেন নইলে এখানে একটা লম্বা হাদিস শুনাই তারপর বিষয়ের দিকে যাচ্ছি দেখুন ফাতেমা বিনতে কায়েস রাজি আল্লাহ বলেন সমিত মুনাদে ইনাদে আসলাত জামে ফাতেমা বিনতে কায়েস বলেন আমি শুনলাম একটা লোক বলছে সলাৎ শুরু হতে যাচ্ছে মানে আজানের পূর্বে সলাৎ শুরু হতে যাচ্ছে মসজিদ আমি মসজিদে গেলাম সাল্লাম আমি রাসুলের সাথে সলাত আদায় করলাম ফালাম্মা কাজা সলাতাহু যখন রাসুল তার সলাৎ শেষ করলেন জালাসা আলা মিম্বারেহি তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন অহওয়া এজহাক তখন তিনি হাসছেন হাসি মুখে কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন তারপরে তিনি বলছেন হালতা দুরুনা কুল্ল মুসাল্লিম তারপরে তিনি বলেন সব মুসাল্লি নিজ নিজ জায়গায় বসে পড়ো তিনি কাঠের মিম্বারে উঠেই যে প্রথম বাক্যটা বললেন সেটা হচ্ছে হ্যাঁ মুসল্লি শোনো তোমরা সব নিজ নিজ স্থানে বসে পড়ো এবার সবাই বসে গেছেন রাসুলের সাহাবিগুন এত অনুগত ছিলেন এত অনুগত ছিলেন এত অনুগত ছিলেন কথার মধ্যে কথা জুতা পায়ে দিয়ে সলাপ শুরু করেছেন আল্লাহর নবী জুতাতে পেশাব পায়খানা না থাকলে জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায় তা রসুল জুতা পায়ে দিয়ে সলাদ শুরু করেছেন জুতাতে ছিল অপবিত্রতা কিছু জিব্রাইল আসা বললেন আল্লাহ রসুল জুতা খুলুন নামাজের মধ্যে জিব্রাইল বললেন যে জুতাতে অপবিত্রতা আছে আল্লাহ রসুল সলাতের মধ্যে জুতা খুলে দিয়েছে সাহাবিগণ দেখলেন যে রাসুল জুতা খুললেন সাহাবিগণ জুতা খুলে দিয়েছেন সালামের পর আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন ওই যে আপনাকে দেখলাম বুঝতে পারেননি কথা আপনাকে আমি কি দেখাচ্ছি বুঝতে পেরেছেন অনুগত অনুগত কাকে বলে আমি বলছি আর হেঁটে বেড়াচ্ছেন আপনি মানে কি আপনি অনুগতই বুঝেন না বিদ্যারই অভাব বুদ্ধির অভাব পরে বিদ্যারই অভাব বিদ্যাই নাই আমি বুদ্ধি কি দিয়ে লাগাবো আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার আমি না হয় জুতা খুলেছি তোমরা কেন খুললে এই যে আপনাকে খুলতে দেখলাম সালাতের মধ্যে রাসুল তো বলেনি আরে শোনো জিব্রাইল আমাকে বললো যে জুতাতে অপবিত্রতা আছে তাই তো আমি খুলেছি তোমাদের কি অপবিত্রতা আছে বোখারি মুসলিমের হাদিস আপনাকে অনুগত দেখালাম অনুগত কাকে বলে আপনারা তো প্রয়োজন কেন রাস্তায় হাঁটার চলাচল করার বউ আছে ওখানে সত্রবার যেতে হবে বউর কাছে কত কেন বউ না খেয়ে মারা যায় মানুষ তিন দিন না খেয়ে মারা যায় না তিন দিন পাঁচ দিন সাত দিন থেকে যায় ব্যস্ত হয়েন না সম্মানিত দিন ভাই বলছিলাম আল্লাহ রসুল কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন বসে বললেন তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো হেলতা জামাতা কথা কিন্তু শেষ হাদিসটা একটু বলে আমি বিষয়ে যাচ্ছি তোমরা কি বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম সাহাবিগন বলছেন যে জি না আমরা বলতে পারছি না আপনি কেন যে আমাদেরকে বসতে বললেন তখন আল্লাহ বলছেন যে মা জামাত কুমলে বাতিল বাতিল আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখাবো আর জান্নাতের প্রতি আগ্রহী করব এই জন্য বসতে বলিনি আমি বুঝতে বলেছি একজন খ্রিস্টান মানুষ এসেছে সে একটা কাহিনী বলছে যা আমি তোমাদেরকে বলে থাকি দাজ্জাল সম্পর্কে তামিমদারি বলছে দাজ্জাল সম্পর্কে একটা ঘটনা যা আমি তোমাদেরকে বলে থাকি তামিলদারি বলছে যে আমরা প্রায় তিরিশ জন মানুষ একটা সামুদ্রিক স্টিমারে উঠেছিলাম লাখম এবং যোজাম সম্প্রদায়ের নৌকায় উঠলাম এই যে ঝড় বৃষ্টি আসলো এক মাস যাবত নৌকা আমাদেরকে নিয়ে সাগরে খেলল ঝড় বৃষ্টির এই ঢেউ সাগরের এই ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস যাবৎ খেললো আমরা যে কোন দিকে গেলাম তা আমরা বুঝতে পারলাম না এক মাস যাবৎ কোথায় খাওয়ার কোথায় থাকা কোন একদিন তিরিশ দিন পরে সন্ধ্যার সময় নৌকাটা একটা নদীর এক পাশে গিয়ে কেনারায় গিয়ে লাগলো এক পাশে গিয়ে লাগলো আমরা স্টিমার থেকে নেমে ছোট ছোট নৌকায় উঠে বসলাম বড় নৌকাতে ছোট নৌকা থাকে বড় নৌকা চার পাঁচ হাত পানিতে ঠেকে গেছে তাহলে পাশে যাবেন কি করে এজন্য ছোট ছোট নৌকা থাকে তো সাহাবিগণ বলছেন তামিমদারি বলছেন যে আমরা ওই ছোট নৌকায় উঠে বসলাম হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা হলো তার গায়ে এত লুম লুমের কারণে কোন দিকে যে তার মুখ আর কোন দিকে যে তার পিছন তা বোঝা যায় না আশ্চর্য প্রাণী এত আশ্চর্য প্রাণী যে গায়ে এত নুন কোন দিকে যে তার মুখ আর কোন দিকে যে তার পিছন আমরা তা বুঝতে পারি না মানান্তে আমরা বললাম এই তুমি কে তো বলছে আমার জাসাসা আমি হচ্ছি গোয়েন্দা আমি সিআইডি আমি কথা বহন করি ওই যে ঘরটা দেখছো না ওই ঘরে একটা মানুষ আছে সেই মানুষটা তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তোমরা একটু সেখানে যাও ফাফারেক না আনতা কোনো শেতান আতান যখনও বলেছে যে ওই ঘরে একটা মানুষ অপেক্ষা করছে তোমরা ওখানে যাও তখন আমাদের অন্তর একটা ভয় আসলো এ কি শয়তান নাকি তিরিশ জন মানুষ ভয় পেয়ে গেল এই শয়তান নাকি ব্যাপারটা কি তা আমরা দৌড় দিয়ে সেই ঘরে চলে গেলাম ফারায় না দেখি সেই ঘরে বিশাল মানুষ এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি ডান হাতকে বাম পায়ের নিচ দিয়ে বাম হাতকে বাম পায়ের নিচ দিয়ে বের করে এইভাবে কান ধরে আছে লোহার জিজির দিয়ে বাঁধা আছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে এ তো একেবারে আশ্চর্য দৃশ্য এরকম মানুষ তো আমরা কোনোদিন দেখিনি যার হাত পা তার কানের সাথে কাঁধের সাথে লোহার জিজির দিয়ে বাঁধা আছে লাভ দিয়ে আকাশে উঠে নিচে পড়ে যায় আমরা বললাম তা তুমি কে তখন বলছে আরে তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কারা তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরাই বলো তোমরা কারা তা আমরা বললাম না হলো আরব আমরা আরবের মানুষ রাকের নাফি সাফানিতে সাফিনাতিন বাহারিয়াতিন আমরা একটা সামুদ্রিক স্টিমারে উঠেছিলাম স্টিমার আমাদেরকে এক মাস নিয়ে খেললো আমরা যে কোন দিকে গেলাম তা বুঝতে পারলাম না হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো দেখি তার গায়ে খুব নুন তার কোথায় মুখ রয়েছে আর কোথায় পিছন রয়েছে তা আমরা বুঝতে পারলাম না আমরা তাকে বললাম তুমি কে সে বললো আমি গোয়েন্দা তারপরে আমাদেরকে বলল যে ওই ঘরের দিকে যাও সেই ঘরে একটা মানুষ আছে সেই মানুষ তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা চলে আসলাম আচ্ছা ঠিক আছে আহ না খেলে বাইসান সিরিয়াতে বাইসান গ্রামে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের খবর বলো খেজুর গাছটা আছে কিনা খেজুর ধরে কিনা সিরিয়াতে বাইসান নামক গ্রামে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের কথা বলো খেজুর ধরে কিনা হ্যাঁ সেই খেজুর গাছের খুব খেজুর ধরে খেজুর গাছ আছে তখনও বলছে অচিরে গাছ থাকবে না খেজুরও থাকবে না আহ বেরুনি আনবোহায় রাতে তাবারিয়াতে ইরাকে একটা তাবারিয়া নামক বিল জলা ছিল ইরাকে তাবারিয়া নামক একটা বিল জল অচিরে আর একটা বড় পুকুর ছিল সেই পুকুরে কি পানি আছে এলাকার লোকেরা কি সেই পানি উঠে জমি চাষ করে না হে একটা সিরাতুল না ইয়াজরা আহমিন মায়া জি হ্যাঁ সেই পুকুরের পানি আছে ইরাকের লোকেরা সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে আচ্ছা ঠিক আছে আহ বেরুমিয়ান নবীল এবার তোমরা আমাকে নিরক্ষর নবী সম্পর্কে বলো নিরক্ষর নবী যিনি অক্ষর চিনেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অক্ষর চিনতেন না কোনটা ত কোনটা জ কোনটা আইন কোনটা গায়ন তিনি এটা চিনতেন না বলতো দেখি তার অবস্থা কি তা আমরা বললাম যে তিনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে তিনি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে তো তার অবস্থা কি এখন তা আমরা বললাম যে হালহু দালবুন তার অবস্থা হলো বালতি ও বলল যে ওই নিরক্ষর নবীর অবস্থা কি আমরা বললাম যে নিরক্ষর নবীর অবস্থা বালতি কি বুঝলেন বালতি বালতিটা একটু আগে বুঝাই আগে ইদারার পাশে বালতি থাকতো ইদারা ইদারা বুঝলে কুয়া ইদারার পাশে বালতি থাকতো তা এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার পাশে এটা আছে ওখানে বালতি আছে আপনার পানির প্রয়োজন বালতিটা নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে বালতিটা রেখে চলে গেলেন কিছুক্ষণ পরে আমি যাচ্ছি আমারও পানির প্রয়োজন আমি বালতিটা নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে আবার বালতিটা রেখে চলে গেলাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তো আমরা বললাম যে মোহাম্মদ সাল্লামের অবস্থা এখন বালতি মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন আর ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন একবার জয় একবার পরাজয় তার অবস্থা বালতি কথাটা বুঝতে পারেননি তখন ও বলছে এখন আমি তোমাদের বলে দিই আমি কে আমি কে তোমাদের বলে দিই তার আগে একটা বাক্য বলছে তবে দেশবাসীর উচিত তাকে মেনে নেওয়া তবে দেশবাসীর উচিত তার আনুগত্য করা তবে দেশবাসীর উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্য করা আমি বলি আমি কে আমি হচ্ছি দজ্জাল এবার বলুন তো রশি দিয়ে বাঁধা ছিল লাভ দিয়ে আকাশে উঠে নিচে পড়ে একে এ হলো দাজ্জাল দাজ্জালের কাহিনী এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে দাজ্জাল বলছে যে জনগণের উচিত মোহাম্মদকে মেনে নেওয়া সাল্লাহ দাজ্জাল বলছে দাজ্জাল বলছে যে জনগণের উচিত পৃথিবীবাসীর উচিত মোহাম্মদকে মেনে নেওয়া কথা দাজ্জাল বলে অবাক মুসলিম শরীফের হাদিস শোনো আমাকে পৃথিবীতে চল্লিশ দিন চলার অবনতি দেওয়া হবে সারা পৃথিবীতে আমি চল্লিশ দিন চলে সব দেখে নেব ইল্লা মক্কাতাল মদিনা তবে মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না ওর একটা এরিয়া আছে ওতে বারোটা পথ আছে আমি যতবারই ঢোকার চেষ্টা করব। খোলা তরবারি নিয়ে ফেরস্তা দাঁড়িয়ে আছে জোর করে ঢুকতে চাইলে তারা আমাকে হত্যা করবে মক্কা এবং মদিনা আমি ঢুকতে পারবো না এই কথা বলেই আল্লাহ রাসুলের হাতে একটা লাঠি ছিল তিনি লাঠি নিয়েই খুদবা দিতেন এটাই ঠিক চারটে সহি হাদিস আছে লাঠি নিয়ে খুদবা দাও জুমাতে খুদ্া দিতেন লাঠি নিয়ে এটাও সহি হাদিস হাতের লাঠিটা দিয়ে মিম্বারের উপরে মেরে বলছেন হাজে হি তাইবা হাজে হি তাইবা হাজে হি তাইবা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা এই মদিনাতেই দাজ্জাল প্রবেশ করতে পারবে না একলো জমিন ইরা একলো জমিন নসলে দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে তে আমার পর্যন্ত মানুষ এখন খুঁজুক দাজ্জাল কোথায় আছে কেয়ামাত পর্যন্ত মানুষ দাজ্জালকে খুঁজে পাচ্ছে কোথায় পাবে না দাজ্জাল একদিন বের হবে দাজ্জালকে কেউ মারতেও পারবে না ইবনু সৈয়দ কাল্লা নবী দেখতে গেছিলেন ইবনু সাইদ যখন মিথ্যে কথা বলল তো উমার বলছেন আল্লাহ রসুল অনুমতি দেন একে মেরে দিই তখন আল্লাহ রসুল বলছেন দেখো উমার এ যদি দাজ্জাল হয় তাহলে তো তুমি মারতে পারবে না মারবে ঈসা আলাইসলাম আর যদি দাজ্জাল না হয় তাহলে মেরে কি লাভ তাহলে বুঝা গেল দাজ্জালকে কেউ মারতে পারবে না একমাত্র কার হাতে মারা পড়বে ঈশা আলাহ ইসলামের হাতে এখানে এই লম্বা হাদিসের একটা অংশ আপনার মনে আছে কি যা বলছি আল্লাহ রসুল কথা বলার সময় বললেন সবাই তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো এই নিজ নিজ স্থানে বসে পড়ো এই কথাটা বলতে গিয়ে বোখারি মুসলিমের লম্বা একটা হাদিস শোনাচ্ছিলাম আপনারা আপনাদের গতি পরিবর্তন করুন নিজ নিজ স্থানের সম্ভবপর বসে আলোচনা শোনার চেষ্টা করুন কেউ কোনো জায়গায় শুয়ে ঘুমিয়ে নিজ ইচ্ছায় বসে থাকতে পাবে না সবার চলাচল গতি বন্ধ করে সম্ভবপর যে যেখানে আছেন বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা নিজের বাড়ি ব্যতীত অন্য কোনো বাড়িতে বিনা সালামে প্রবেশ করতে পাবে না তোমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করো নিজের বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে অন্যের বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে এতটুক পার্থক্য যে নিজের বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে অনুমতির প্রয়োজন নেই অন্যের বাড়িতে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে একবার দিলাম দুইবার দিলাম তিনবার সালাম দিলাম কেউ সাড়া দিল না ফিরে যেতে হবে কেউ সাড়া দিল না ফিরে যেতে হবে এটাই বিধান কলিং বেলে বাজনা দিবেন না কলিং বেলে বাজনা ঠিক নয় বাজনা হচ্ছে শয়তানের কাজ কলিং বেলে সালাম দিবেন সালাম কলিং বেলে আছে টিপার সময় আপনি মুখে বলবেন আসসালাম আলাইকুম বাড়ির লোক শুনতে পাক আর না পাক আপনাকে বলতে হবে কেন আল্লাহর নবী বলছেন এ যা দেখালা বলা মেস তো খুলে কেউ যদি তার বাড়িতে প্রবেশ করে সে যদি সালাম না দেয় তখন ইবলিস তার সঙ্গী সাথীকে বলে যে মাবিতা লাকুম তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা আছে তোমরা এখন থাকো সালাম না দিয়ে প্রবেশ করে যখন খেতে বসে আর বিসমিল্লা বলে না তখন ইবলিশ বলে মাবিতা লাকুমো আশা তোমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে খাও আর থাকো আঙ্গুল দেওয়ার সময় আসসালাম আলাইকুম না বললে শয়তান এই বাড়িতে থাকবে এক সালামের এমন ক্ষমতা ইবলিশ সহ পৃথিবীর কোন শয়তানে বাড়িতে থাকতে পারবে না নবী বলেছেন এই কথার দুই হবে না আম গাছে ধরতে পারে রাতে চাঁদ উঠতে পারে ছিদ্র দিয়ে ফাল প্রবেশ করতে পারে এগুলো হয় না এগুলো হয় না তবু এটা ঘটে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে কথার কথা শোয়ের ছিদ্র দিয়ে ফাল প্রবেশ করতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে এগুলো যদি সম্ভব হয়ে যায় রাসুলের কথার আমার পর্যন্ত দুই হবে না তিনি বলেন বাড়িতে সালাম দিয়ে ঢুকলে বাড়িতে শয়তান থাকতে পারে না এটা এই চূড়ান্ত কেয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে তিনি বলেন কারো যদি বাড়ির বাহির দরজা না থাকে কারো যদি বাড়ির বাহির দরজা না থাকে দরজা থাকলে বিসমিল্লা বলে বন্ধ করবে আল্লাহ রসুল বলছেন গুল্লে খোলা বজ করুল্লাহ বিসমিল্লা বলে দরজা বন্ধ করো যদি দরজা না থাকে ফাঁকা গরিব মানুষ তাহলে একটু ছোট একটা কাঠ এক টুকরা কিছু নিয়ে দরজার উপরে বিসমিল্লা বলে রেখে দেন আল্লাহর নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না বোখারে মুসলিমের হাদিস এর নাম নীতি এটা ইসলাম আমি মুসলিম আমি নীতি পালন করি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এক ছোট বিসমিল্লা এক ছোট টুকরা বিসমিল্লা বলে এই দরজায় রেখে দিলে সকাল পর্যন্ত ইবলিশ এখান দিয়ে ঢুকতে পারবে না আল্লাহর নবী বলেছেন অতএব বাড়িতে ঢোকার সময়তে সালাম দিয়ে ঢুকতে হবে কলিং বেলে আঙ্গুল দেওয়ার সময়তে সালাম মুখে বলতে হবে এটাই সুবিধে মহান আল্লাহ বলেন হই ফা বে কেউ যদি সালাম দেয় তাহলে তুমি তার চেয়ে উত্তম দাও নইলে যা বলেছে তাই বলো কেউ যদি সালাম দেয় তাহলে তুমি তার চেয়ে উত্তম দাও নইলে যা বলেছে তাই দাও কিভাবে উত্তম দেওয়া যায় একজন নবী আল্লাহ রাসুলের নিকটে প্রবেশ করে বলল আসসালাম আলাইকুম এ বলে বসে গেল আল্লাহ রাসুল বললেন তার জন্য দশ নেকি আর একজন ঢুকে বলল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ রসুল বললেন এর জন্য বিশ নেকি আরেকজন প্রবেশ করে বলল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু তখন আল্লাহ রসুল বললেন এর জন্য তিরিশ নাকি আপনি যদি সালাম দেওয়ার সময় একটু কম করে থাকেন আমি তার চেয়ে ওই টুকু বেশি করে দিব তখন আমার হয়ে গেল আপনার চেয়ে উত্তম আর আপনি যদি বলার সময় এই পর্যন্তই বলে থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন আর আমার বৃদ্ধি করার কোনো সুযোগ নেই আল্লাহ বলছেন সালাম দাতা যা বলেছে তুমি তার চেয়ে উত্তম দাও অথবা যা বলেছে তা পাল্টা ফেরত দাও আল্লাহ যা বলছেন তা আমাদের মানতে হবে মানার পদ্ধতি রাসুল যা বললেন শুনুন বলেন সাল্লাম বলেছেন আফসুস সালাম তোমরা পরস্পরে সালাম প্রদান করো নিরাপদে থাকবে সালাম প্রদান করলে মানুষের নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে নেমে আসে আল্লাহ বলেন সাল্লাহ বলেছেন আফসুস তালাও তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমরা সবচেয়ে উঁচু সম্মান লাভ করবে পরস্পরে সালাম বিনিময় করলে সবচেয়ে বেশি সম্মান লাভ করা যায় আবু হরাহ বলেন আল্লাহ রসুল বললেন তোমরা ইমানদার না হলে জান্নাত পাবে না হিন্দু যদি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেই এই কাজের বিনিময়ে সে জান্নাত পাবে না ইব্রাহিম আলাইসালাম দোয়া প্রার্থনা করে তার পিতাকে জান্নাতে নিতে পারেননি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুয়া প্রার্থনা করে পিতা মাতাকে জান্নাতে নিতে পারেননি শুনুন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইসলাম আল্লাহ নবী বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হচ্ছ ওলা তুমেনু তাহাবু আর আপোষে ভাতৃত্ব ভালোবাসা না হলে ইমান হয় না আলা আদুল্লকুম আলা শাইন আমি কি তোমাদের একটা কাজের কথা বলবো না এজা ফাল তাহাবাদ্দুম ওই কাজটা করলে তোমাদের আপোষে ভালোবাসা ভাতৃত্ব ভাব হয়ে যাবে আফসুস সালাম বাইনাকুম সেটা হচ্ছে তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় করো একজন আর একজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে পরস্পরে সালাম বিনিময় করো আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন এজা লাকিয়া রাজুন আখাহু সুম্মা হালাত বাইনাহু জেদারুন হাজারুন সুম্মা তোমাদের ভাই ভাই সাক্ষাৎ হলো সালাম দিল এরপরে দুইজনের মাঝে একটা গাছ ব্যবধান আর হয়ে গেল বা একটা পাথর আর হয়ে গেল বা একটা বাড়ি আর হয়ে গেল এরপরে আবার সাক্ষাৎ হলো তোমরা আবার সালাম দাও সকালে একবার সালাম দিয়েছি আর সারাদিন সালাম দিতে লজ্জা পায় বাপকে সালাম দিতে কেমন কেমন লাগে মাকে সালাম দিতে কেমন কেমন লাগে বাড়িতে তো কোনোদিন সালামে দিনে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে মানে বাহির দরজা আছে বটে কিন্তু বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে এ কথা তো শুনিনি এটা লজ্জার ব্যাপার আর আপনার কুমিল্লা ফরিদপুর বৃহত্তর কুমিল্লা বৃহত্তর ফরিদপুর বৃহত্তর কুষ্টিয়া বৃহত্তর খুলনা সাতক্ষীরা বাঘারাট এসব বাড়িতে কোনো বাড়ির দরজাই নেই কারণ সালামও লাগে না জায়গায় নেই সালাম দর সালাম দিব কি করে বাহির দরজা থাকতো ঘেরা থাকতো তাহলে আমাকে সালাম দেওয়ার একটা ব্যাপার ছিল মনে আছে একদিন বলছিলাম আবু হরার রাজি আল্লাহ খুব গরিব মানুষ তিনি বলছেন যে আমাকে খুব ক্ষুধা লাগলে আমি পেটটা মসজিদের নবাবিতে চাপা দিয়ে এইভাবে উপর হয়ে থেকে যেতাম দুই দিন তিন দিন না খেয়ে থাকতাম মানুষ আমার পাঁচ পয়সা দাম দিত না মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে হেঁটে চলে যেত মানে আমার কোনো সমাজে মূল্যায়নই নেই আমার মা আল্লাহর নবীকে রাত দিন গালি দেয় আমি একদিন সকালে গিয়ে কোনো এক সময় গিয়ে আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন আমার মা যেন ইসলাম গ্রহণ করে আল্লাহর নবী বললেন আল্লাহ উম্মা আল্লাহ তুমি আবু হরের মাকে হেদায়ত দান করো এরপরে আবু হরেরা দড়িয়ে যাচ্ছেন দোয়া কবুল আগে হবে কি তিনি আগে পৌঁছিবেন এগুলো কোনো কথা ওখানে নেই এক পর্যায়ে আবু হরেরা বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দরজায় আঘাত করছেন এ দেখেন দরজা আছে গরিব মানুষের ভিতরে যেতে পারছেন না আবু হরেরা থাকে আপনার থাকে না ভিতরে যেতে পারছেন না দরজায় আঘাত করছেন তিনি বলছেন যে আমি শুনতে পাচ্ছি আমার মা যেন পানি নিয়ে কি করছে এটা আমার মনে হচ্ছে না তার মা গোসল করছে তার মা ইতিমধ্যে রেডি হয়ে গেছে ইসলাম গ্রহণ করবে সেই জন্য তো আমার মা তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে যেমনই দরজা খুলেছে তেমন দেখলাম আমার মায়ের মাথায় চাদর উড়নি নেই তাহলে বোঝা যাচ্ছে বলছেন আমার মা চলন্ত গতির উল্টা এসেছেন আমার সামনে চলন্ত গতি ছিল কাপড় মাথায় দিয়ে আসা তার মা কিন্তু এখন হিন্দু অমুসলিম এরপরেও মাথায় কাপড় দিয়ে আসত তার মা এ কথা আবু আনহ বলেন তিনি বলেন আমার মা তাড়াহুড়া করে এসে দরজা খুললো তো দেখলাম যে তার মাথায় কাপড় নেই আমি বুঝাতে পারছি না মুসলিম শরীফের হাদিস এতে তিনি বলতে চাইলেন মাথায় কাপড় নেই মানে তার মা স্বাভাবিকভাবে আসলে মাথায় কাপড় দিয়েই আসতেন যেমনই মা বেটা সামনাসামনি মায়ে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এখানে আমি অন্য কিছু বলিনি এখানে যেটা বলতে চাচ্ছি দেখেন আবু হরের বাহির দরজা আছে সালাম দিয়ে ঢুকতে হবে বারাইবনে আজ রাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাজুন নাসে মান আজাজা ফি দুআয়ে সবচেয়ে নিঃস্ব সবচেয়ে হতভাগা মানুষ ওই যেই ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয় যেই ব্যক্তি দুয়াতে হতভাগা যে ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয় সে হচ্ছে সবচেয়ে বড় হতভাগা সবচেয়ে বড় চোর যে ব্যক্তি সলাদ চুরি করে সবচেয়ে বড় চোর যে ব্যক্তি সলাদ চুরি করে সালামে সবচেয়ে কৃপণ মানুষ যে সালামে কৃপন সবচেয়ে কৃপণ মানুষ যে ব্যক্তি সালামে কৃপণ আবু হরাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন যে ইন্নে আউলা নাসে মান সালামে বি আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে ব্যক্তি আগে সালাম দেয় আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দেয় আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দেয় আব্দুল আবনে মাসুদ রাজি আল্লাহ তালা বলেন একজন ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল আইউল ইসলামের খান মুসলমান হিসাবে সবচেয়ে ভালো কাজ কোনটি একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মুসলমান হিসাবে আমল করতে গিয়ে সবচেয়ে ভালো কাজ কোনটি আল্লাহর নবী বললেন তুতি মুক্তাম তাকরাউ সালাম তারিফ তুমি খাদ্য অসহায় মানুষকে খাওয়াবে এটা হলো সবচেয়ে ভালো কাজ ভিক্ষুক এসেছে আপনি খুব ব্যস্ত আছেন আপনার স্ত্রীও খুব ব্যস্ত ভিক্ষুক খেতে চেয়েছে একটু আগে অন্য বাড়িতে খেয়েছে পেট পূরণ হয়ে আছে আপনি সবই বুঝছেন এরপরেও ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া বড় কিছু মনে করিয়েন না এরপরেও ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া বড় কিছু মনে করিয়েন না আল্লাহ রসুল বলছেন দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া মুসলমান হিসাবে সবচেয়ে ভালো কাজ তারপরে তিনি বললেন যে যাকে তুমি চিনো তাকেও সালাম দাও যাকে তুমি চিনো না তাকেও সালাম দাও যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝেছেন লোকটা হিন্দু ততক্ষণ পর্যন্ত আপনি সালাম দিবেন আপনার মোবাইলের রিং হচ্ছে আপনি উঠিয়ে দেখছেন নাম্বার চিনতে পারছেন না হিন্দু কি মুসলমান আপনি বলুন আসসালাম আলাইকুম যে ব্যক্তি রিং দিচ্ছে সে হিন্দু হোক আর মুসলমান হোক তাতে আসে যায় না আল্লাহ নবী বলেন তুমি যাকে চিনো তাকেও সালাম দাও তুমি যাকে চিনো না তাকেও সালাম দাও আবু হরাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন চিত্ত খেসালিম লিল মুসলিম আলাল মুসলিম লিল মোমেন আলাল মোমেন ছয়টি কাজ মানুষ মানুষের কাছে রেখে দিয়েছে ছয়টি কাজ মানুষ মানুষের কাছে রেখে দিয়েছে আপনার কাছে আমি টাকা কর্জ নিয়েছি আমার কাছে আপনি টাকা রেখেছেন আপনি পাবেন সময়ে চাইতে পারেন এটা দিয়ে আমার কাছে রেখেছেন ছয়টা জিনিস আছে কেউ কাউকে দেয়নি এমনিতেই পাবে ছয়টা জিনিস আছে কেউ কাউকে দেয়নি এমনিতেই পাবে ছয়টা জিনিস আছে কেউ কাউকে দেয়নি এমনিতেই পাবে তার একটা হচ্ছে এও তো হয়ে যা মারে যা কোন মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে আমি যখন অসুস্থ তখন আপনার জন্য জরুরি জিম্মেদারি আপনি আমাকে দেখতে আসবেন আপনার জন্য জরুরি জিম্মেদারি আপনি আমাকে দেখতে আসবেন আমার ছেলে বলবে আপনাকে আমার আব্বু আপনাকে ডাকছে আমার আব্বু খুব অসুস্থ তখন যখন আপনি শুনে আসবেন এ কথা নয় আল্লাহর নবী আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছেন আমি অসুস্থ শুনে আপনাকে আসতে হবে জরুরি শুনুন আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য ক্ষমা চাইবে কাজটাও ভালো রাসুল সাল্লাম বলেন এই যা মাতায়া সাদহু কোন মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে যে লোকটা মারা গেছে সে লোকটা আপনার কাছে এটা রেখে দিয়েছে শোনার সাথে সাথে জানা যায় যেতে হবে কেউ বলেছে তাই যেতে হবে এ কথা নয় কেউ বলেছে তাই যেতে হবে এ কথা নয় ও মারা গেছে আমি শুনেছি ও মুসলিম আমাকে যেতে হবে শুনুন কেউ যদি জানা যায় যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই বহুত পাহাড়ের সমান কি হবে কেউ যদি জানা যায় যায় এটা আমার হলো অতিরিক্ত সুবিধে এটা আল্লাহ আমার প্রতি দয়া করে দিয়েছেন আমি এই সুবিধা পাবো এজন্য যাইনি আমাকে যেতে হবে এজন্য গেছি আমি এই সুবিধা পাবো এজন্য যাইনি আমাকে যেতে হবে এজন্য গেছি মধ্যে থেকে আল্লাহ আমার একটা উপকার করে দিলেন দুই অহুদ পাহাড়ের সমান মেকি দিয়ে দিলেন তিনি বলেন যে এই যুগ হইয়া যাতা কোনো মানুষ দাওয়াত দিলে যেতে হবে আব্দুল সাহেব আপনাকে আমার বাড়িতে খাওয়ার দাওয়াত থাকলো দয়া করে দুপুরের সময় আসবেন জরুরি যেতে হবে জরুরি যেতে হবে জরুরি যেতে হবে গিয়ে যদি দেখি ঘরে ছবি ঝুলছে ফিরে আসতে হবে যাও জরুরি ফিরে আসাও জরুরি গিয়ে যদি দেখি বাদ্যযন্ত্র চলছে ফিরে আসতে হবে গিয়ে যদি দেখি নারী পুরুষ একাকার সবাই মিলে বসে খাচ্ছে ফিরে আসতে হবে আপনি মুসলিম জোর করে আহ্লাদি হাদিস হওয়ার চেষ্টা করিয়েন না জোরে আমিন বলে আহল হওয়া যায় না বুকে হাত বেঁধে আহ্লাদি হাদিস হওয়া যায় না পাঁচ হাজার টাকা খরচ করলাম খেয়ে এসে যে এতে আহ্লাদি হওয়া যায় না চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ির নীতি গতি পরিবর্তন করতে হবে আজ থেকে আপনার বাড়িতে আর বাজনা বাজবে না আজ থেকে আপনার বাড়িতে আর বিবাহের কোনো থোবড়া হবে না কোনো এইভাবে হইচই গীত এভাবে চলবে না আপনার বাড়িতে এইভাবে নারী পুরুষ একাকার হয়ে খাদ্যে অংশগ্রহণ করবে না গিয়ে যদি বুঝতে পারেন ফিরে আসতে হবে জরুরি এটা একটা জরুরি রাসুলের নীতি বলছিলাম আল্লাহর নবী বলেন এই যা লাকিয়া হইসল্য মালাই হে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আল্লাহ রসুল বলেন এ যা গাদান হাফেজাথু যখন মানুষ উপস্থিত থাকবে না প্রতিবেশী তখন তার দেখাশোনা করতে হবে যখন প্রতিবেশী উপস্থিত থাকবে না তখন তার দেখাশোনা করতে হবে আবু হরারা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পায়ে হেঁটে চলে যারা তারা সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে আল্লাহ বলেন কম সংখ্যক মানুষ সালাম দিবে বেশি সংখ্যক মানুষকে কম সংখ্যক মানুষ সালাম দিবে বেশি সংখ্যক মানুষকে আবু বলেন ইসল্লেমুল সাগির আলাল কবিরে আল্লাহ রসুল বলেছেন ছোট মানুষ সালাম দিবে বড় মানুষকে আবু বলেন একদা ছোট ছেলেদের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তাদের সালাম দিলেন আগের হাদিসের সাথে পরের হাদিস বিরোধ বেঁধে গেল আল্লাহ রসুল আগের হাদিসে বললেন ছোট সালাম দিবে বড় মানুষকে এবার তিনি নিজে সালাম দিচ্ছেন ছোট ছেলেকে এটাই বিধান বিধান যে ছোট সালাম দিবে বড়কে এটাই বিধান যে ছোট সালাম দিবে বড়কে তবে শিক্ষা দেওয়ার জন্য বড় ছোটকে সালাম দিতে পারে তবে শিক্ষা দেওয়ার জন্য বড় ছোটকে সালাম দিতে পারে মারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বে মাজলিসিন মিনাল আল্লাহর নবী এক বৈঠকে কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে ছিল হিন্দু সেখানে ছিল ইহুদি সেখানে ছিল খ্রিস্টান সেখানে ছিল মুসলমান আল্লাহর নবী বললেন আসসালাম আলাইকুম বুঝা গেল যেখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলমান আছে সেখানে আপনি সরাসরি বলবেন আস আসসালাম আলাইকুম আমরা শুনেছি রাজশাহী চাঁপাই নবরগঞ্জের মানুষ হিসাবে এক জায়গাতে হিন্দু মুসলমান থাকলে তাকে বলতে হবে আসসালাম আলাইকুম আলামানিত্তাবাল হোদা জি না এ কথা ঠিক নয় যখন আপনি হিন্দুর নিকটে পত্র লিখছেন তখন এই কথা বলতে হবে যখন আপনি হিন্দুকে কোনো কথা বলছেন তখন এই কথা বলতে হবে শ্রোতা যখন সম্বোধন ব্যক্তি যখন একমাত্র হিন্দু তখন এটুকু বলতে হবে যখন মাজলিসের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে তখন আপনি বলবেন আসসালাম আলাইকুম বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কোন হিন্দু যদি তোমাকে বলে আসসালাম আলাইকুম তাহলে তুমি বলবে ও আলাইকা তুমি বলতে পাবে না ও আলাইকুম সালাম সালাম শব্দটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করতে পাবে না ও বলেছে মুসলিম তোমার উপরে শান্তি হোক আর তুমি বলবে তুমি যা বলেছ তা তোমার উপর তুমি যা বলেছ তা তোমার উপর তুমি যা বলেছ তা তোমার উপর তুমি যেন মুখ দিয়ে সালাম শব্দ ব্যবহার করো না সালাম বড় সুন্দর জিনিস মুসলমান হওয়ার পরে এভাবে ভুল পথে চলিয়েন না ইসলামের একটা ক্ষমতা আছে একটা নীতি আছে কি দিয়ে আপনাকে বুঝাই আলাদি সবাই করি সবাই সংগঠনের মানুষ দেখুন সালামের গতিনীতি কি আল্লাহ রসুল বলছেন তুমি বলতে পারবে না ওয়ালাইকুম সালাম সম্মানিত দিনী ভাই রসুল সাল্লাম একদা নারীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন নারীদেরকে আপনি সালাম দিতে পারেন কোনো আশঙ্কা ক্ষতির না থাকলে নারী রাসুলকে সালাম দিয়েছেন মর্মে নারীও পুরুষকে সালাম দিতে পারে যখন কোনো সমস্যা থাকবে না আপনারা পরস্পরে সালাম বিনিময় করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা আল্লাহর সন্তুষ্টির একটা বড় মাধ্যম হচ্ছে পরস্পরে সালাম বিনিময় করা এ পর্যন্ত বলে আমি আপনাদেরকে আমার আন্তরিকভাবে ভাবে অন্তরস্থল থেকে আপনাকে খুব কাছের মানুষ মনে করে বলছি আপনি সালামের পরে আপনি সলাতের সালামের পরে এসব তাসবি তাহালাল তাসবি তাহালিল রাজকার করুন এরপরে আপনি আজ থেকেই সালাম পরস্পরে বিনিময় করার চেষ্টা করুন আজ থেকে কেউ আপনাদের বাড়িতে বিনা সালামে প্রবেশ করতে পাবে না শুনুন সালাম সলাত অবস্থান বলতে পারবো না ব্যক্তিগত কথা সালামে সালাতে চলে না ব্যক্তিগত কথা নামাজে চলে না এই জন্য আপনাকে সলাতের সময় যদি কেউ সালাম দেয় তাহলে একটু আঙ্গুল উঠাতে হবে এটাই হয়ে গেল ওয়ালাইকুম সালাম নামাজের সময় যদি কেউ সালাম দেয় একটু আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল সালাম সালাতের সময় মুখে কথা বলতে হবে না পেশাব করছেন পায়খানা করছেন এ অবস্থায় আপনি আছেন কোনো ব্যক্তি আপনাকে সালাম দিল পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যায় একাধিক সহি হাদিস উত্তর দেওয়া যায় না ওই অবস্থায় আপনি উত্তর দিতে পাবেন না আপনি পেশাব থেকে উঠে পায়খানা থেকে উঠে আপনি বলুন ওয়ালাইকুম সালাম শ্রোতা দাতা সালাম দিয়ে কোথায় চলে গেছে সেটা আসে যায় না আপনি উঠে বলবেন ওয়ালাইকুম সালাম আপনি ওই অবস্থায় সালাম দিতে পাবেন না আমরা ফেকার বই পুস্তকে দেখেছি শুনেছি চোদ্দ জায়গায় সালাম দেওয়া যায় না কথা একটা বানার মিথ্যে কথা পৃথিবীতে কোনো জায়গাতে সালাম দেওয়া যায় না এরকম কোনো জায়গা নেই কোন জায়গাতে সালাম দেওয়া যায় না এরকম কোন পরিস্থিতি নেই পেশাব পায়খানা সলা যে কোনো কাজ করছে আপনি তাকে সালাম দেন আমি খেতে বসেছি আপনি ঢুকলেন আপনি বলছেন আব্দুল সাহেব মনে কিছু নিয়েন না আপনি খাচ্ছেন এই জন্য আমি সালাম দিলাম না আরে মনে কিছু নিয়েন না এক বাক্য আপনি খাচ্ছেন আর এক বাক্য সালাম দিলাম না আর এক বাক্য বাক্য চলে আসসালাম আলাইকুমই চলে না ধর্ম এত পাগল দেখেছেন কিভাবে ওরা ধর্মকে পাগল বানাচ্ছে শুনুন সালাম দেওয়া যাবে না এরকম কোন পরিস্থিতি নেই আমি আসলে আমার রাস্তাঘাটের কথা বলতে চাই না তবু একটা কথা দু একদিন বলেছি মনে আছে পাবনা যাচ্ছিলাম বাস থেকে নেমে পাশে স্কুল মাঠ আছে ওখানে মসজিদও আছে পেশাব পায়খানার জায়গা আছে তো একটা লোক অজু করছে আমি সালাম দিয়ে চলে গেছি আমার প্রয়োজন পূরণ করে এসে ওখানে দাঁড়িয়েছি আমিও অজু করব। তো আমাকে বলছে আপনাকে একটা কথা বলি বলেন তো কি করেন আপনি আমি কিছু করি কি করেন মাদ্রাসায় পড়াই কি পড়ান কিছু পড়াই ভাঙাচোরা বই পুস্তক কিছু পড়াই আবারও বলছে কি পড়ান মাদ্রাসায় কিছু পড়াই আপনাকে একটা কথা বলি বলেন কি বলছেন মানে অজু করা অবস্থায় সালাম দিতে হয় না প্রমাণ আছে প্রমাণ আছে কোথায় আছে আছে যখন দুই তিনবার বলেছে তখন বললাম আমি আব্দুর রাজাক বিন ইসুফ আত্মাহারিক প্রতীকের ফতোয়া লিখে আসি শুনুন অজু অবস্থায় সালাম দেওয়া যায় না এরকম কোন হাদিস পৃথিবীতে নাই আমার মরা পর্যন্ত আপনার সময় থাকলো যতদিন আপনি হায়াতে বেঁচে আছেন ততদিন চেষ্টা করুন দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এরকম কোন পরিস্থিতি পরিবেশ নেই তবে উত্তরের ব্যাপারে তিনটে পদ্ধতি একটা পদ্ধতি আপনি সরাসরি সালামের উত্তর দেন একটা পদ্ধতি সলাতের মধ্যে নামাজের মধ্যে আছেন তখন আঙ্গুল উঠিয়ে আপনি উত্তর দেন আর একটা পদ্ধতি পেশাব পায়খানায় আছেন কেউ আপনাকে সালাম দিয়েছে আপনি তখন উত্তর দিবেন না উঠে আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম আমরা সবাই আহলাদিস আন্দোলনের সাথে জড়িত সক্রিয়ভাবে আন্তরিকভাবে আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো রহমত নাজেল করো আমরা যেন কোরআন এবং সহিদিস অনুযায়ী চলতে পারি তুমি এই তৌফিক দান করো আল্লাহ সম্মানিত দিনী ভাই জামাত আপনাদের আন্দোলনের আমির যথাযথ প্রাণপণে তার আনুগত্য বজায় রেখে করেন এবং হাদিস মেনে চলার চেষ্টা করবেন মানুষকে অন্যায়ের প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করিয়েন না অন্যায়ের প্রতি উত্তর দিয়ে লাভবান হওয়া যায় না আপনার গাছ সিম গাছ পাশের লোকের ছাগলে খেয়ে নিয়েছে আপনি আর আপনার স্ত্রী পাশের লোকটাকে খুব গালি দিয়েছেন বলেন তো খুব গালি দিয়ে কি সিম গাছ ফিরে এসেছে সিম গাছ ফিরে আসেনি অতএব এইভাবে প্রতি উত্তর দিয়েন না আমাদের যেসব লেখা বই পুস্তক রয়েছে সেইগুলি পড়ার চেষ্টা করুন মহতারাম আমির জামাত যেসব আপনাদেরকে দিনই খিদমাত দিয়েছেন সেগুলিকে মূল্যায়ন করুন মাওলানা আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন চলে গেছেন বক্তৃতায় চলে গেছে টুটা ফাটা একটা বই নামাজ শিক্ষার উপরে রেখে গেছেন সেটা এক জাতির কাছে আছে সেটাই জাতি মূল্যায়ন করছে মানুষ চিরদিন থাকবেন না মহতারাম আমির জামাত আপনাদেরকে আজকে সেবা দিচ্ছেন তিনি চিরদিন থাকবেন না যেসব বইগুলি কলমে লিখে যাচ্ছেন সেগুলি নিজে মূল্যায়ন করুন আরো ভাইকে পড়ার জন্য আদেশ করুন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আমিন আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ আমিন আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সৈহাদিস মেনে আহাদিস আন্দোলনের ছায়াতলে থেকে বাকি জীবন জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো সুযোগ দান করো আল্লাহ আমিন এটুকু দাবি দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি